বাংলা মানবতা সমাধান إن الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فعني قريب উজিব ইজা দান সুপ্রিয় দর্শক মন্ডলী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই সালামের মাধ্যমে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আল্লাহর নৈকট্য লাভের উপায় এই বিষয়ের ওপরে কোরআন এবং সেই হাদিসের আলোকে আমরা বিভিন্ন উদ্ধৃতি দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি যে কোন কোন বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে থাকলে আমরা আল্লাহ সুবাহানা হুয়া তালার নৈকট্য লাভ করতে পারবো আল্লাহ কোরআন মজিদের মধ্যে বলছেন সুরা বাকারা সুরা নম্বর দুই আয়াত নম্বর একশো ছিয়াশিতে ওইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্য করিব উজিবুদ্দাওয়াতা দান আল্লাহ বলছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যে আমার বান্দারা জিজ্ঞেস করে আমার সম্পর্কে তুমি তাদেরকে বলে দাও আমি তাদের অতি নিকটে রয়েছি যখনই তারা আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিই সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ইমান আনে আমার প্রতি বিশ্বাস স্থাপন করে আমাকে বিশ্বাস করে তাহলে তারা সঠিক পথ পেয়ে যেতে পারবে তাহলে আল্লাহ সুবহান হওয়া তালাকে যখনই আমরা ডাকি তখন আল্লাহ সুবহান হওয়া তালা সঙ্গে সঙ্গে তিনিও আমাদের ডাকে সাড়া দেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে অনেকগুলো দৃষ্টান্ত তুলে ধরার চেষ্টা করব যে আল্লাহ রসুলরা সেই সময়ে সেই যুগে তারা কিভাবে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করেছিলেন ক্ষমা চেয়েছিলেন এবং কি করে আল্লাহর কাছে নাজাত পাওয়া যায় আল্লাহর নৈকট্য লাভ করা যায় সেই যে দৃষ্টান্ত কোরআনের মধ্যে অনেকগুলো নবী এবং রসুলের দৃষ্টান্ত আমরা পাই ইতিপূর্বে আমি আপনাদের সামনে আদম আলি সালাতামের যে মাগফিরাত বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যে ঘটনা সেটা তুলে ধরেছি এবং আল্লাহ সুবাহ তালা আদম আলি সাল্লামকে এই পৃথিবীতে ক্ষমাও করেছিলেন তারপরে মুসা আলি ইসলামের ব্যাপারও আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল যে মুসা আলহি সালাতামকে যখন আল্লাহ রাব্বুল আলমিন এই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ফিরাউনের কাছে যেতে বললেন তখন আল্লাহ সুবাহ তালার কাছে মুসা আলি ইসলাম বলেছিলেন যে তার কথা বলার মধ্যে যে একটা জড়তা আসছে সেইটা যাতে আল্লাহ দূর করে দেন তো মুসা আলি ইসলাম বলেছিলেন রব্বিস রাহলি সাদরি হে আমাদের রব হে আমাদের প্রতিপালক তুমি আমাদের অন্তরটাকে আমার কার্ভটাকে আমার বক্ষকে প্রশস্ত করে দাও ওয়াসিরলি আমরি এবং তুমি আমার জন্য আমার কাজটাকে আমার কর্মকে সহজ করে দাও ওয়াহলুল লিসানি এবং আমার জিহব্বার মধ্যে যে জড়তা আছে সেই জড়তা দূর করে দাও ওয়াফ কাহ কাউলি যাতে করে মানুষ আমার কথা বুঝতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে মুসা আলহ সালাতাম আল্লাহ সুবাহ তালার কাছে দোয়া করেছিলেন এইভাবে তাহলে আমরাও বর্তমানে আমরা যখন কোনো কাজ করব বা আল্লাহর পথে মানুষকে ডাকবো এবার ডাকতে গিয়ে যাতে আমাদের বলার যে কৌশল বা ভঙ্গিমা সেটা যেন আল্লাহ সুন্দরভাবে করেন সেটা আমরা করব। কুড়ি নম্বর সুরার একশো চোদ্দ নম্বর আয়তে বলা হয়েছে যে রব্বি জিদনে এলমা হে রব হে আমাদের প্রতিপালক তুমি আমার ইলম আমার জ্ঞানকে বৃদ্ধি করো তাহলে এইরকম করে আমরা দেখছি যে বিভিন্ন সময় নবী সাহেবরা রসুলগণ ও আল্লাহ সুবাহ তালার কাছে এই দোয়া বা মোনাজাত করেছিলেন এই সাকসেস বা সফলতা পাওয়ার জন্য এখানে একটা ভাবার বিষয় আছে আল্লাহ সুহান হওয়া তালার কাছে আমরা যখনই চাই আমাদের দোয়া কবুল করেন বা আমাদের ডাকে সাড়া দেন কিন্তু কোরআন শরীফের এই সুরা বা ন নম্বর সুরার একশো তেরো নম্বর আয়তে বলা হয়েছে যে তোমরা কাফির এবং মুশরিকদের জন্য মাগফেরাতের দোয়া করতে পারো না নুহ আলি ইসলাম যে তার পুত্রের জন্য দোয়া করেছিলেন আল্লাহ সুবাহ তালার কাছে যখন নুহ আলি ইসলামের সেই যে প্লাবন হয়েছিল সেই যে বন্যা হয়েছিল এবং সেই বন্যাতে নুহ আল ইসলামের সন্তান যে তার চোখের সামনে ডুবে মারা যাচ্ছিল এইরকম একটা করুণ পরিস্থিতিতে আল্লাহর কাছে দোয়া করেছিলেন নুহ আলি ইসলাম যে আল্লাহ তুমি আমার সন্তানকে আমার ছেলেকে রক্ষা করো তখন আল্লাহ সুফানাহ নুহ আলি ইসলামকে বলেছিলেন যে সেই সন্তান সেই তোমার ছেলে সে তোমার পরিবারের মধ্যে নয় অর্থাৎ সে কাফির এবং মুশরিক অবস্থায় ছিল তার জন্য আল্লাহ সুবাহানা হওয়া তালা সুপারিশ করতে তাকে নিষেধ করেছেন সুতরাং আমরাও বর্তমানে যারা আল্লাহ সুবাহ তালার কাছে দোয়া করি বা কোনো ক্ষমা চাই সেই ক্ষমা আমরা কোনো কাফের অর্থাৎ যারা শির্কের সাথে জড়িত যারা শির্কের কাজে লিপ্ত থাকে তাদের জন্য আমরা আল্লাহ সুবাহ তালার কাছে এই মাগফিরাতের দোয়া আমরা করতে পারি না সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এই সমস্ত ঘটনাগুলো এই কারণে আমরা বলছি যে আল্লাহ সুবাহ তালার তারা প্রিয় বান্দা ছিলেন তাদের যে কোনো মুহূর্তে যে জিনিসটার দরকার হয়েছে যে জিনিসের প্রয়োজন হয়েছে তারা আল্লাহ সুবাহ তালার উপরে ভরসা করে তার কাছেই চেয়েছেন এবং তাকে আল্লাহ সেই জিনিসটা দান করেছেন সে আল্লাহর নৈকট্য লাভের উপায় হোক বা আমাদের এই দুনিয়াতে থাকার জন্য যদি যেমন ইব্রাহিম আসলাম তিনি বৃদ্ধ বয়সে পৌঁছে যাওয়ার পরে তার কোনো সন্তান হয়নি তিনি মনে মনে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় ছিলেন যে আমার মৃত্যুর পরে আমার হেরিডিটি আমার বংশগতি বিলুপ্ত হয়ে যাবে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো রব্বি হাবলি মিনা সলিহীন হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো আল্লাহ কোরআন মজিদের সুরা সফাত সাঁত্রিশ নম্বর সুরার একশো নম্বর আয়তে বলছেন আল্লাহ সুবাহ তালা তার এই দুয়াকে কবুল করেছিলেন ঠিক ওই রকমই জাকারিয়া আলহিসাম তিনিও আল্লাহর কাছে দোয়া করেছিলেন এই সন্তানের জন্য তারও দোয়া আল্লাহ সুবাহ কবুল করেছিলেন তাহলে এইভাবে আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলমিন কাছে মাগফিরাতের জন্য হোক অথবা দুনিয়াবি ক্ষেত্রে আমাদের কোনো প্রয়োজনের ব্যাপারে হোক সেইটার জন্য যদি আমরা আল্লাহ সুবাহ তালার কাছে হাত তুলি মোনাজাত করি এবং সেই নিয়মে দোয়া করি তাহলে ইনশাল্লাহ আল্লাহ সুবাহ তালা আমাদের দোয়া কবুল করবেন এবং আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে আমাদের যে নাজাতের পথ আল্লাহর নৈকট্য লাভ করা আল্লাহকে খুশি করার জন্য যত রকমের পদ্ধতি বা পন্থা অবলম্বন করা দরকার সেই সমস্ত পদ্ধতিতে বা পন্থাগুলো আমরা প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহারিক জীবনে আমরা প্রয়োগ করব। তবেই আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী এই দুয়া কোরআন শরীফের মধ্যে অনেকগুলো আছে আমরা সারা পৃথিবীর ইমানদারদের জন্য দোয়া করতে পারি সুরা আল হাসার সুরা নম্বর উনষাট আয়ত নম্বর দশে বলা হয়েছে ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم পিতামাতার জন্য দোয়া করতে বলা হয়েছে ইসরায়েলের এবং নম্বর এইভাবে আমরা দেখি যে আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য আল্লাহ সুবহানা হুয়া তালার এই নৈকট্য লাভ করার জন্য আল্লাহর কাছে আমরা মোনাজাত করব দোয়া করব যাতে ইসলামিক পদ্ধতি বা ইসলামিক তরিকা অনুযায়ী জীবন যাপন করতে পারি সেটা যদি আল্লাহ কবুল করেন এবং সেই ইসলামের যে পথ সোজা করে দেন আল্লাহ সুবাহ প্রতিশ্রুতি দিচ্ছেন যারা ইসলামের জন্য চেষ্টা করবে ইসলামের পথে জিহাদ করবে তাদেরকে আল্লাহ সুবাহ তাদের জন্য তাদের রাস্তাটা সোজা করে দেন সুর কাবুত উনত্রিশ নম্বর সুরার উনসত্তর নম্বর আয়তে বলা হয়েছে যে যারা আল্লাহর পথে জিহাদ করে আল্লাহর পথে চেষ্টা করে তাদের জন্য তাদের রাস্তাটা আল্লাহ সহজ করে দেন তাদের জন্য সঠিক পথটা সহজ হয়ে যায় সুপ্রিয় দর্শক মন্ডলী এবার সেই পথ কি করে সহজ হবে আল্লাহর কাছে আমাদেরকে চেয়ে নিতে হবে আল্লাহর কাছে আমাদের মোনাজাত করতে হবে তাহলেই আমরা দেখব আমরা আল্লাহর নৈকট্য লাভের যে রাস্তা বা পথ সেটা সোজা করে নিতে পারবো সুপ্রিয় দর্শক মন্ডলী আল্লাহ সুবাহ তালার নৈকট্য লাভের আরেকটা গুণ বা বৈশিষ্ট্য আপনাদের সামনে বলা যেতে পারে সেটাকে তাকুয়া অর্থাৎ আল্লাহ ভীতি বা আল্লাহর ভয় মনের মধ্যে নিয়ে আসা এই তাকুয়া আরবি শব্দ সেটা হচ্ছে খোদা ভীতি আল্লাহ সুবাহানা হাত আলা কোরআন মাজিদের মধ্যে এই তাকুয়ার ব্যাপারে খোদাভীতি বা আল্লাহ ভীতির ব্যাপারে অনেকগুলো আয়াত নাজিল করেছেন যেমন আল্লাহ সুবাহানা হাত তালা বলছেন যে ইয়া ইহল্লাজিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তোকাতিহি ওলা তামুতুন্না ইল্লা ওয়ান্ত মুসলিমুন হে ইমানদার লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো সত্যিকারের ভয় করো অর্থাৎ ভয় করার মতোই ভয় করো এখানে বলা হচ্ছে তোমরা আল্লাহকে ভয় করো এবং সেই ভয়টা সত্যিকারের ভয় আন্তরিকতার ভয় যেন তোমাদের হয় সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এই তাকুয়ার মাধ্যমে কি করে আল্লাহ নৈকট্য লাভ করা যায় সেই বিষয়ে আমরা ফিরে আসছি তবে ছোট্ট একটা বিরতি নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর কালাম কোরআন বুঝতে চান কোরআন বুঝতে হলে সহায়ক হিসাবে কোরআন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল কোরআন শিরোনামে রুলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায় اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك কোরআনকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন Quran will remain as the most modern book ever এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুফানা কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে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 মধ্যে একটা বিষয় হচ্ছে এই যে তাকুয়া বা ক্ষুদাভীতি আল্লাহর ভয় এই আল্লাহর ভয় যদি আমাদের মনের মধ্যে থাকে তাহলে আমরা অবশ্যই আল্লাহ সুবাহ তালার কাছাকাছি বা আল্লাহ সুবাহ তালার কাছে ক্লোজ সম্পর্ক গড়ে তুলতে পারব আল্লাহ কোরআন মজিদের মধ্যে সুরা হুজরাত কোরআন শরীফের উনপঞ্চাশ নম্বর সুরার ১৩ নম্বর আয়তে বলছেন ইয়া এই হন্না ইন্না খালাকুম মিন জাকারি ওয়া ওজা আল্লাহ কুম শুরুবাম ও কাবা ইলালি তারাফু ইন্না আকরামাকুম ইন্দাল্লাহ আতকাকুম ইন্নাল্লাহ আলিমুন খাবির আল্লাহ সুবহানা হুয়া তালা সামগ্রিকভাবে সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছেন ইয়া ইহান্নাস ইন্না খালাকনাকুম মিন জাকারিম ওয়াউনসা আমি তোমাদেরকে একটি পুরুষ এবং একটি স্ত্রী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি এবং সৃষ্টি করার পরে তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন গোষ্ঠীতে বিভিন্ন কমে তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো যাতে করে তোমরা একে অপরের সাথে তোমাদের পরিচিতি ঘটে তারপরে বলা হচ্ছে যে আল্লাহর নিকটে প্রিয় সেই ব্যক্তি যার তাকুয়া যার ক্ষোধাভীতি সবচাইতে বেশি সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে এই তাকুয়া বা ক্ষোধাভীতি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যার যত বেশি হবে আল্লাহর কাছে প্রিয়পাত্র হওয়ার জন্য বা আল্লাহর নৈকট্য লাভ করার জন্য যে তাকুয়া বা ক্ষোধাভীতি যার বেশি হবে সেই আল্লাহ হওয়া তালার প্রিয় পাত্র হবে এবং সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর নিকট সবচেয়েতে নিকটবর্তী ক্লোজ সম্পর্ক তাদের মধ্যে আল্লাহর ক্লোজ বা আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য কোনো সাদা এবং কালোর কোনো ব্যাপার থাকে না ধনী এবং গরিবের কোনো পার্থক্য থাকে না বড় এবং ছোটর কোনো পার্থক্য থাকে না শুধু পার্থক্য এইটুকু যার তাকুয়া বেশি যার ক্ষোধাভীতি বেশি যার আল্লাহর ভয় বেশি সেই ব্যক্তি হচ্ছে আল্লাহ সুবাহ তালার কাছে সবচাইতে বেশি কাছাকাছি সবচাইতে বেশি নিকটবর্তী সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে আমরা অবশ্যই এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করব যে আমরা কি করে আমাদের তাকুয়াকে আমাদের খোতাভীতি আল্লাহ ভীতিকে আমরা কি করে বেশি করে অর্জন করতে পারি আল্লাহ সুবাহানা হাত তালা এই তাকুয়ার ব্যাপারে অনেক কোরআন মজিদের মধ্যে আয়াত নাজিল করেছেন সুরা আহজাবের ইয়াইহ্লাজিনা আমানুত্তাকুল্লাহ আমালাকুম হে লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর ভীতি তোমাদের মনের মধ্যে জাগ্রত করো এবং তোমরা ভালো কথা বলো উত্তম কথা বলো অকুল কাউলান সদিদা আমারকুম ওয়াইয়া ওয়াগফিরুল্লাকুম জুনুবাকুম তোমাদেরকে মাগফিরাত দেওয়া হবে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে তাহলে আল্লাহ সুবাহানা হুয়া তালা এই তাকুয়াবানদের জন্য যে শুভ সংবাদ দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো এবং সবসময় উত্তম কথা বলার চেষ্টা করবে এবং যাদের এই তাকুয়ার গুণ বা বৈশিষ্ট্য থাকবে তাদের শুভ সংবাদ আল্লাহ সুবাহ তালা কোরআন মজিদের মধ্যে দিচ্ছেন সুরা বাকরা সুরা নম্বর দুই আয়ত নম্বর দুইয়ে জালিকাল কিতাবুল বাফি হুদাল্লিল মোত্তাকিন এটা এমনই একটা গ্রন্থ যার মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহের অবকাশ নেই এবং এখান থেকে তারাই হেদায়ত পাবে যারা তাকোয়াবান বা মুত্তাকি তাহলে এখানে হেদায়তের জন্য যে গুণ বা বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে সেটাও আল্লাহ সুবাহ এই তাকুয়া বা আল্লাহ ভীতি আল্লাহর ভয় জাগ্রত করলেই আমরা আল্লাহ সুবাহ তালার যে হেদায়ত অর্থাৎ কোরআন এবং হাদিসের যে জীবনযাপন কোরআন এবং হাদিস মোতাবেক যে আমাদের চলাফেরা সেটা আমাদের কাছে সহজ হয়ে যাবে আল্লাহ সুবাহ সেই পরবর্তী আয়াতগুলোতে এই তাকুয়াবান বা যারা আল্লাহর ভীতি যাদের মধ্যে আছে তাদের কি কি বৈশিষ্ট্য সেই বিষয়গুলো সুরা বাকারার দুই এরপর থেকে তিন চার এই সমস্ত আয়াতগুলোতে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন যাদের তাকুয়া বা আল্লাহ ভীতি আছে তারা সেই অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তারা তাদের বর্তমান নবী এবং তাদের আগের যে নবীরা এসছেন তাদের উপরেও তাদের একটা বিশ্বাস তাদের মনের মধ্যে থাকে সুপ্রিয় দর্শক মণ্ডলী তাহলে এটা এমনই একটা বিষয় আমাদের সকলের জন্য যে আল্লাহ সুবাহ তালার এই যে তাকুয়া এবং সেটাই হচ্ছে একমাত্র পার্থক্য করা আল্লাহ সুবাহ তালার নিকটবর্তী হওয়ার জন্য সুতরাং আমরা অবশ্যই প্রত্যেকেই এই বিষয়টাকে মনের মধ্যে রাখবো যাতে করে আমরা আল্লাহ সুবাহ তালার তাকুয়া অর্জন করতে পারি এবং আল্লাহ ভীতি আমাদের মনের মধ্যে অর্জন করতে পারি তবেই আমরা ইনশাআল্লাহ আল্লাহ ফাকরাবুল আলমিনের কাছে তার নৈকট্য লাভ করে সেই জান্নাতের সুখময় স্থান আমরা লাভ করতে পারবো সুপ্রিয় দর্শক মন্ডলী আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আর একটা বৈশিষ্ট্য বা গুণের কথা আপনাদের সামনে তুলে ধরি সেটা হচ্ছে আর তৌবা তৌবা হচ্ছে আরবি শব্দ যার বাংলা যদি আমরা করি তাহলে হবে প্রত্যাবর্তন অর্থাৎ ফিরে আসা আল্লাহ সুবাহ তালার দিকে ফিরে আসা কোরআন শরীফে এই তৌবা নাম দিয়ে একটা সুরাও নাজিল করা হয়েছে কোরআন শরীফের সুরা তৌবা ন নম্বর সুরা এই সুরার প্রথমে বিসমিল্লা দিয়ে শুরু করা হয়নি এখানেও একটা যুক্তি বা কিছু কারণ বা বিভিন্ন তফসিরে তার যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে তবে আল্লাহ সুবাহ তালাই সবচাইতে বেশি ভালো জানেন যে এই সুরা তো বা কোরআন মাজিদের এমনই একটা সুরা যেখানে বিসমিল্লা বলে শুরু করা হয়নি তাহলে এই যে তৌবা করা বা আল্লাহর কাছে ফিরে আসা আল্লাহ রাব্বুল আলমিন কোরআন মজিদের মধ্যে বলছেন তুবু ইল্লাহ তৌবাতান্নাসুহা তোমরা আল্লাহর কাছে তৌবা করো এবং উত্তম তৌবা তোমরা আল্লাহর দিকে ফিরে এসো এবং উত্তমভাবে ফিরে এসো তাহলে আমরা যে কোনো খারাপ কাজ করি না কেন শয়তানি অশুয়াশা বা শয়তানের কুমন্ত্রণায় পড়ে যদি আমরা এই অন্যায় বা আনিসলামিক কোনো কাজকর্ম করে থাকি তাহলে আল্লাহ সুবাহ আমাদেরকে কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন যে তোমরা আমার দিকে প্রত্যাবর্তন করো ফিরে এসো নিশ্চয়ই আল্লাহ তোমাদের ক্ষমা করবেন এবং ক্ষমা করলেই তখন আমরা সেই আল্লাহ সুবাহ তালার নৈকট্য লাভ করতে পারবো আমরা দেখেছি বিভিন্ন যুগে বিভিন্ন কালে যে সমস্ত নবী এবং রসুলরা এসছেন তাদের মধ্যেও এই তবা বা প্রত্যাবর্তন বা আল্লাহর কাছে ফিরে আসা যখন কোনো তারা তাদের কোনো ভুল ডিসিশন বা ভুল কোনো একটা কিছু করেছেন তখন তারা সেই আল্লাহ সুবাহ তালার দিকে ফিরে এসছেন তারা আল্লাহর কাছে তওবা করেছেন এই দিনকে কায়েম করার জন্য কত রকমের বাধা বিপত্তি উপেক্ষা করে তারা আল্লাহ রাব্বুল আলমিনের জন্য চেষ্টা সংগ্রাম করেছেন তার ব্যাখ্যা বিশ্লেষণ এই সুরা তৌবা তে বর্ণনা করা হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব যে আল্লাহ সুবাহ তালার এই যে নৈকট্য লাভ এবং সুরা আল আসারের ভিত্তিতে আমরা যে আলোচনা করছি যে আল্লাহ সুবাহ নৈকট্য লাভ যদি আমাদের করতে হয় তাহলে সুরা আল আসারের ভিত্তিতে যে চারটি গুণ এবং বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে সেই চারটি গুণ এবং বৈশিষ্ট্য আমরা নিজেরাই প্রতিনিয়ত আমরা যদি স্মরণ করি বা ভাবি যে গুণগুলোর কথা বলা হয়েছে এই চারটা গুণের মধ্যে কোন কোন গুণগুলো আমার মধ্যে আছে এবং কোন গুণগুলো আমি এখনো নিজের মধ্যে নিয়ে আসতে পারিনি সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আপনাদের আহ্বান করব এবং আমাদের এই প্রোগ্রামের এই বিষয় থেকে এটাই আমরা শিক্ষা গ্রহণ করব যে আল্লাহ সুবাহ তালার নৈকট্য লাভ যদি আমরা করতে চাই আল্লাহর নৈকট্য লাভ করে নেওয়াটাই আমাদের জন্য সাকসেস বা সফলতার লাইফ তাহলে আল্লাহ সুবাহ তার যে পন্থা তার যে পদ্ধতি বলে দিয়েছেন যে কিভাবে তোমরা আল্লাহর নৈকট্য লাভ করবে কিভাবে আল্লাহকে খুশি করতে পারবে সেই যে নিয়ম বা সেই যে সিস্টেম বা সেই যে পদ্ধতি সুরা আল আসারের ভিত্তিতে আপনাদের সামনে আলোচনা করা হলো এইগুলো আমরা প্রতিনিয়ত গ্রুপ ওয়াইজ বন্ধু বান্ধবের সাথে নিজেদের ফ্যামিলিতে নিজেদের পরিবারে ভাই বোনের সাথে আমরা এই বিষয়গুলো যদি আলোচনা করি তাহলে দেখব আমরা ইনশাআল্লাহ এই সমস্ত গুণ বা বৈশিষ্ট্যগুলোর অধিকারী আমরা হতে পারব এবং আল্লাহ সুবাহ রহমত এবং শান্তি নেমে আসবে আল্লাহ সুবাহ সুরা আল ইমরান তিন নম্বর সুরার একশো ষাট নম্বর আয়তে বলছেন যে আল্লাহ যাকে সম্মানিত করেন তার সম্মান কেউ কেড়ে নিতে পারে না আবার আল্লাহ যাকে অসম্মানিত করেন তাকে পৃথিবীর কেউ সম্মান দিতে পারে না সুতরাং মোমেনদের উচিত আল্লাহ রব্বুল আলমিনের উপরে ভরসা করা সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা যদি এই গুণগুলোর বৈশিষ্ট্যের অধিকারী হতে পারি তাহলে তো আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবই আমরা এই দুনিয়াতেও আল্লাহ আমাদেরকে এমন সম্মান ইজ্জত দান করবেন সেটা আবার কেউ কেড়েও নিতে পারে না আর আল্লাহ যদি কাউকে অসম্মানিত করেন কারো সম্মান কেড়ে নেন তাহলে তাকে সম্মান দেওয়ার মতো লোক এই পৃথিবীতে আর কেউ নেই সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা শিক্ষা গ্রহণ করব এবং আল্লাহ রব্বুল আলমিনের উপরে বেশি বেশি করে ভরসা করব কোরআন শরীফের অনেক জায়গায় বলা হয়েছে তাওয়াক্কাল আল আল্লাহ তোমরা আল্লাহর উপরে ভরসা করো যে কোনো বাধা বিপত্তি বিপদ আপদ যে কোনো মুহূর্তে আমরা যদি আল্লাহ রাবুল আলমিনের উপরে ভরসা করে আল্লাহর উপরে ডিপেন্ডেবল হয়ে থাকি তাহলে নিশ্চয়ই আমরা দেখব যে ইহজগৎ এই দুনিয়াতেও আমরা সাকসেসফুল হতে পারছি এবং আমাদের যে পারমানেন্ট লাইফ সেই স্থায়ী জীবন সেখানেও আমরা আল্লাহর কল্যাণ পেতে আমরা পারবো সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এই ছোট্ট একটা সুরা সুরা আল আসার মাত্র তিনটে আয়াত আছে এই তিনটে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ এত বিস্তার সেটা আপনাদের সামনে আমরা যে তুলে ধরলাম এই সুরা মুখস্থ করে এর মানে বুঝার চেষ্টা আমরা যদি করি তবেই আমাদের পক্ষে এই গুণ এবং বৈশিষ্ট্যগুলো আমাদের বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল জীবনে আমরা নিয়ে আসতে পারবো এই সুরা আমরা নিজেদের সাপ্তাহিক বাড়িতে ভাই বোনে বসে তফসির নিয়ে কোরআন শরীফ নিয়ে তর্জমা নিয়ে এটাকে আলোচনার করার যদি আমরা চেষ্টা করি একে অপরকে বলার যদি চেষ্টা করি কোশ্চেন অ্যান্সার প্রশ্ন উত্তর করার চেষ্টা করি তাহলেই আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো সুপ্রিয় দর্শক মন্ডলী সবশেষে আমাদের এইটুকুই আমাদের এই প্রোগ্রাম থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব আল্লাহ সুবাহানা হাত তালা যে সমস্ত গুণ এবং বৈশিষ্ট্যের কথা বলেছেন সেই সমস্ত গুণ এবং বৈশিষ্ট্য যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ সুবাহ তালার নৈকট্য লাভ করতে পারি আমিন ওয়াহরিদাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু তার অধিকার রক্ষা মানুষের হক যদি আত্মসাত করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ মাফ করবেন না যাতে আছে সব মানুষের জন্য সম্মান তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় জুলুম শেখ আব্দুল কাইম যে সত্যিকার মুমিন যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার আমার দুনিয়াবি কাজ করবো আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করবো যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কোরআন তো বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘোষণা সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার